বারা ইবনু আজিব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন আমার পিতার কাছে আমাদের বাড়িতে আসলেন তিনি আমার পিতার কাছ হতে একটি হাওদা কিনলেন এবং আমার পিতাকে বললেন তোমার ছেলে বারাকে আমার সঙ্গে হাওদাটি বই নিয়ে যেতে বলো আমি হাওদাটি বয়ে তার সঙ্গে চললাম আমার পিতাও ওটার মূল্য নেয়ার জন্য আমাদের সঙ্গী হলেন আমার পিতা তাকে বললেন হে আবু বকর দয়া করে আপনি আমাদেরকে বলুন আপনারা কি করেছিলেন যে রাতে আপনি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে ছিলেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই আমরা সারা রাত পথ চলে পরদিন দুপুর অবধি চললাম যখন রাস্তাঘাট লোকশূন্য হয়ে পড়ল রাস্তায় কোনো মানুষের আনাগোনা ছিল না হঠাৎ একটি লম্বা ও চওড়া পাথর আমাদের নজরে পড়ল যার ছায়ায় সূর্যের তাপ প্রবেশ করছিল না আমরা সেখানে গিয়ে নামলাম আমি নবী সাল্লাহ সাল্লামের জন্য নিজ হাতে একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যাতে সেখানে তিনি ঘুমাতে পারেন আমি ওখানে একটি চামড়ার বিছানা পেতে দিলাম এবং বললাম হে আল্লাহ রসুল আপনি শুয়ে পড়ুন আমি আপনার নিরাপত্তার জন্য পাহারায় থাকলাম তিনি শুয়ে পড়লেন আর আমি চারপাশের অবস্থা দেখার জন্য বেরিয়ে পড়লাম হঠাৎ দেখতে পেলাম একজন মেষ রাখাল তার মেষপাল নিয়ে পাথরের দিকে ছুটে আসছে সেও আমাদের মতো পাথরের ছায় আশ্রয় নিতে চায় আমি বললাম হে যুবক তুমি কার রাখাল সে মদিনার কি মক্কার এক লোকের নাম বলল আমি জিজ্ঞেস করলাম তোমার মেষপালে কি দুধের মেষ আছে সে বলল হাঁ আছে আমি বললাম তুমি কি দুহে দিবে সে বলল হাঁ অতপর সে একটি বকরি ধরে নিয়ে নিয়ে এলো আমি বললাম এর স্তন ধুলাবালি পশম ও ময়লা হতে পরিষ্কার করে নাও রাবি আবু ইসাক রহমতুল্লা আলহি বলেন আমি বারা রদিল্লাহ তাল্লাহকে দেখলাম এক হাত অন্য হাতের উপর রেখে ঝাড়ছেন অতপর ওই যুবক একটি কাঠের বাটিতে কিছু দুধ দহন করল আমার সঙ্গেও একটি চামড়ার পাত্র ছিল আমি নবী সাল্লাহ সাল্লাম সাল্লামের অজুর পানি ও পান করার পানি রাখার জন্য নিয়েছিলাম আমি দুধ নিয়ে নাবি সাল্লাহ সাল্লামের নিকট আসলাম তাকে জাগানো ভালো মনে করলাম না কিছুক্ষণ পর তিনি জেগে উঠলেন আমি দুধ নিয়ে হাজির হলাম আমি দুধের মধ্যে কিছু পানি ঢেলেছিলাম তাতে দুধের নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল আমি বললাম হে আল্লাহ রসুল আপনি দুধ পান করুন তিনি পান করলেন আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম অতপর নাবী সাল্লাহ সাল্লাম বললেন এখন কি আমাদের যাত্রার শুরুর সময় হয়নি আমি বললাম হ্যাঁ হয়েছে পুনরায় শুরু হলো আমাদের সফর ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে সুরাকা ইবনু মালিক আমাদের পিছনে নিয়েছিল আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের অনুসরণে কে যেন আসছে তিনি বললেন চিন্তা করো না নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তার বিরুদ্ধে দোয়া করলেন তৎক্ষণাৎ আরোহী সহ ঘোড়া তার পেট পর্যন্ত মাটিতে দেবে গেল শক্ত মাটিতে রাবি জুহায়র এই শব্দটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেন আমার ধারণা এরকম শব্দ বলেছিলেন সুরাকা বলল আমার বিশ্বাস আপনারা আমার বিরুদ্ধে দোয়া করেছেন আমার জন্য আপনারা দোয়া করে দিন আল্লাহর কসম আপনাদের খোঁজকারীদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব নাবি সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন সে বেঁচে গেল ফিরে যাবার পথে যার সঙ্গে তার দেখা হতো সে বলতো আমি সব দেখে এসেছি যাকেই পেয়েছে ফিরিয়ে দিয়েছে আবু বকর রদিল্লাহ তালাহু বলেন সে আমাদের সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে